বন্ধুরা শুনছিলেন অনুভবে তুমি গানের কথা ও সুর করেছেন হুমায়ুন কবির সাবি কাজী আমিনুল ইসলাম সাইদ আহমদ মনিরুল ইসলাম কাজী জোনায়দ মোহসিন ও হাবিব কিবরিয়া কণ্ঠ দিয়েছে তাওহিদুল ইসলাম হাবিবুল্লাহ শাকির ইলিয়াস আমিন হুসাইন আপনা সানিম মাহমুদ ও মাহফুজ রানো সঙ্গীত পরিচালনা সাইদ আহমদ গ্রহণ মোহাম্মদ সেলিম প্রযোজনা ও পরিবেশনা সুর কেন্দ্র নওয়াপল্টন ঢাকা আর উপস্থাপনায় ছিলাম আমি তোরফা আজাদ রহিম